সুপ্রিয় বন্ধুরা আপনারা শুনছিলেন রংধনু সাংস্কৃতিক ফোরামের পঞ্চম অ্যালবাম কাবার পথে অ্যালবামটিতে কণ্ঠ দিয়েছেন শাওন আহমদ শাফি আলী আহসান সৈয়দ আল হাসান নকিব আশরাফ আবদুল্লাহ আল সাকিব ইউনুস আল হাদি ওয়ালিউল্লাহ মাসুদ নজরুল মিয়াজি ও শিল্পী বুরহান উদ্দিন রাহি কথা ও সুর করেছেন কারামাতুল্লাহ মাসুদ আল আমিন কাসিম এম তাওহিদ হাসান ও শাহাদাত হুসাইন সার্বিক দিক নির্দেশনায় মাইন উদ্দিন ওয়াদুদ সঙ্গীত পরিচালনায় কারি বাসার মাহমুদ আর ধারা বর্ণনায় আমি শাফি বিন নূর ব্যবস্থাপনা সহযোগী হাফেজ মাওলানা ফয়জুল্লাহ ফারুকি হাফেজ মাওলানা জুবাইর আহমদ ডাক্তার মাওলানা হুসাইন আহমদ ভুঁইয়া ও খালিদ সাইফুল্লাহ প্রযোজনা সুরভুবন পরিবেশনায় রংধনু সাংস্কৃতিক ফোরাম সার্বিক যোগাযোগ zero one nine two one seven nine nine six one five zero one seven seven two two zero one one eight nine